এটাই সঠিক দিন তাহলে তোমরা এই মাস সমূহে নিজেদের প্রতি জুলুম করো না আর তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেইভাবে তারাও তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুস্তাকিদের সাথেই আছেন আমরা গত আলোচনায় এই বারোটি মাসের এবং এর মধ্য থেকে চারটি মাসের সুরমতের বিষয়টি আমরা আলোচনা করেছিলাম এখানে আরেকটা কথা সংযোগ করতে চাই সেটা হল বারোটি মাসের মধ্যে রমজান মাস আল্লাহর একটা ফরজ এবাদতের জন্য নির্ধারণ করেছেন সিয়াম পালনের জন্য এই রমজান মাসের ব্যাপারে আজকের এই দুনিয়ায় কিছুটা বৈপরীত্য আছে বিশেষ করে কোন দিন থেকে রমজান মাস শুরু এই শুরুর দিনটা কোনটি এই নিয়ে পৃথিবীর মধ্যে বর্তমানে ব্যাপক একটা গরমিল আছে এই পৃথিবীটা আল্লাহ সুবাহ তৈরি করেছেন আর এর মধ্যে চন্দ্র সূর্য তিনি দিয়েছেন সূর্য উদয় অস্তের মাধ্যমে দিনের পরিবর্তন হয় চন্দ্রের উদয় অস্তের মাধ্যমে দিনের রাত্রের পরিবর্তন হয় না এই জন্য একটা হলো সৌর বর্ষ একটা হলো চন্দ্র বর্ষ এই চন্দ্র বর্ষের সাথে মৌলিক এবাদত গুলো অনেকগুলো কি আল্লাহ সুবাহ নির্দিষ্ট করে দিয়েছেন যেই এবাদতগুলো দিন মাসের সাথে সম্পর্কিত আর সূর্যের সাথে ওই এবাদতগুলো সম্পৃক্ত যে এবাদতগুলো সময়ের সাথে সম্পৃক্ত দিন মাসের সাথে সম্পৃক্ত এবাদতগুলোর মধ্যে জাকাত হজ সিয়াম সিয়াম হল দিনের সাথে সম্পর্কিত জাকাত এবং হজ এগুলো হল বছরের সাথে সম্পর্কিত এই বিষয়টি আমরা যদি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আমল থেকে আমরা সরাসরি একটু জানার চেষ্টা করি তাহলে আমরা এখানে উত্তম আমরা নির্দেশনা পেয়ে যাব সার্বজনীন একটা হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নির্দেশ করেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো আর চাঁদ দেখি সিয়াম তোমরা ভঙ্গ করো এটা সাধারণ নির্দেশ আর তোমরা বলতে এটা সার্বজনীন নির্দেশ সকলের প্রতি এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশটা বহু বছনে দেওয়া হয়েছে তোমরা এর মধ্যে সামিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সমগ্র উম্মত এমনকি কেয়ামত পর্যন্ত যারা দুনিয়া আসবে সকলই এর মধ্যে সামিল এখন যদি কেউ মনে করেন যে রাসুল্লাহ সাল্লু আলহাম যেইভাবে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের অন্তর্ভুক্ত তো আমিও তাহলে আমাকেও দেখতে হবে যদি এটাকে ব্যক্তিগত পর্যায়ে কেউ এটাকে নিয়ে যান এই নির্দেশটা তাহলে সকল ইমানদার নারী পুরুষ প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে দেখাটা তখন ওয়াজিব হয়ে যাবে কিন্তু আসলে কি এই প্রত্যেককেই দেখতে হবে কিনা আমরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আমল থেকে আমরা এর ফাইসাল আমরা পাই রমজান মাসের প্রথম দিন যেদিন হয়েছে মদিনাবাসীগণ তখন চাঁদ দেখেন নাই না দেখার কারণে তারা সিয়ামের যে একটা প্রস্তুতি আছে সেহরি খাওয়ার একটা প্রস্তুতি আছে যেটা রমজান মাস আসলে মানুষের মুভমেন্ট থেকে এটা উপলব্ধি করা যায় একজন গ্রাম্য বেদুইন লোক মদিনা শহরে রাতের বেলায় যখন আসলো এসে মদিনাবাসীদের মধ্যে পরের দিন যে তারা রোজা রাখবে এমন কোন লক্ষণ দেখতে পেল না তাই সেই বেদুই লোকটি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে গিয়ে বলল জিয়া রাসুল আল্লাহ সাল্লু আলহাসাল্লাম আমি তো অনুভব করছি যে আপনারা হয়তো আগামীকাল রোজা রাখার কোন প্রস্তুতি নিচ্ছেন না অথচ আমি তো গত সন্ধ্যায় রমজানের চাঁদ দেখেছি আমি গত সন্ধ্যায় রমজানের চাঁদ দেখেছি রাসুল্লাহ সাল্লু আলহাম লোকটিকে চিনতেন না সে গ্রাম্য লোক তাই তাকে প্রশ্ন করলেন তুমি কি বিশ্বাস করো আল্লাহ সুবাহ এক সে বলল যে হ্যাঁ আমি বিশ্বাস করি তুমি কি বিশ্বাস করো আমি মোহাম্মদ আল্লাহ রাসুল সে বলল যে হ্যাঁ আমি বিশ্বাস করি তখন তিনি বেলালকে বললেন সকলকে জানিয়ে দাও আগামীকাল রোজা রাখার জন্য সে একজন ব্যক্তি কিন্তু এই রমজানের চাঁদ দেখার ব্যাপারে একজনের সাক্ষী গ্রহণ করেছেন কিন্তু সেই সাক্ষ্যটা হতে হবে ইমানদার এই লোকটি ইমানদার কিনা তিনি জানতেন না এই জন্য তার ইমান আছে কিনা এটা যাচাই করে নিলেন পরীক্ষা করে নিলেন পরীক্ষা করে নিয়ে দেখলেন লোকটা ইমানদার আর সে যেহেতু সাক্ষ্য দিচ্ছে তার সাক্ষীটা তিনি গ্রহণ করে নিলেন তাহলে ওই হাদিসের ব্যাখ্যা হয়ে যাচ্ছে এটা যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো আর চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো ওই হাদিসের ব্যাখ্যাটা হয়ে গেল এটা যে ইমানদারদের মধ্য থেকে কোনো একজন ইমানদার একজনও যদি রমজানের রোজার সে চাঁদ দেখে তাহলে একজনের সাক্ষী গ্রহণ করেই সিয়াম পালন করতে হবে এরপর সিয়াম ভাঙ্গার বিষয়ে আরেকটা হাদিস দেখেন সাওয়াল মাসের প্রথম তারিখে অর্থাৎ ঈদ উল ফিত্রের দিনে একদল আরোহী তারা সন্ধ্যার পূর্ব মুহূর্তে মদিনায় এসে পৌঁছল হাদিসে বলা হয়েছে আখির ইয়াউম দিনের শেষ প্রান্তে একদল আরোহী মদিনায় এসে দেখল যে মদিনাবাসীগণ রোজা পালন করছেন কারণ তারা আগের দিন সন্ধ্যায় সবলের চাঁদ দেখেন নাই আর এই দিনটি রমজান মাসের ত্রিশতম দিন ছিল যেহেতু তারা চাঁদ দেখেন নাই তাহলে তারা ত্রিশ পূর্ণ করবেন সেই হিসেবে তারা ত্রিশ পূর্ণ করতেছেন তারা চাঁদ দেখেননি কিন্তু সেই একদল আরোহী লোক সন্ধ্যার পূর্ব মুহূর্তে এসে যখন দেখলেন যে মদিনাবাসীগণ রোজা পালন করছেন তখন তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন আমরা তো গতকাল সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ দেখেছি অথচ আপনারা সিয়াম পালন করছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদেরকে কোনো প্রশ্নই আর করলেন না বেলালকে বললেন তুমি সকলকে ঘোষণা করে দাও সিয়াম ভাঙ্গার জন্য ইফতার করার জন্য আর আজকে যেহেতু ঈদের সালাতের সময় নাই ঈদের সালাতের সময় হল দ্বীপ্রহরের আগে যেহেতু ঈদের সালাতের সময় নাই সকলকে জানিয়ে দাও আগামীকাল সকালে যেন সকল মুসল্লায় যায় সেখানে আমরা ঈদের সালাত আদায় করব কিন্তু একদল আরোহী হওয়ার কারণে তিনি তাদেরকে হয়তো চিনতেন জানতেন এরা মুসলমান এই জন্য তাদের ইমানের পরীক্ষার প্রশ্ন করে জেনে নেন নাই তিনি তাদের এই সাক্ষ্যটা গ্রহণ করলেন তাহলে এখানে দেখা গেল যে একের অধিক একদল আরোহী আছে সংখ্যাটা উল্লেখ নেই তো কমপক্ষে তো একের অধিক অবশ্যই সেহেতু সিয়াম ভাঙ্গার জন্য কমপক্ষে দুইজন সাক্ষীর প্রয়োজন হবে সিয়াম রাখার জন্য একজনের চাঁদ দেখার সাক্ষী যথেষ্ট আর ভাঙ্গার জন্য কমপক্ষে দুইজন সাক্ষীর প্রয়োজন এখন দেখা গেল যে ওই হাদিসের ব্যাখ্যা এই দুইটি হাদিস যে রোজা রাখার অথবা ভাঙ্গার এই ক্ষেত্রে ইমানদার সাক্ষীর প্রয়োজন ইমানদার সাক্ষী যদি সাক্ষী দেয় তাহলে সকল মুসলিমের পক্ষ থেকে চাঁদ দেখাটা হয়ে যাবে সকলের দেখার মতো হয়ে গেল কেউ দেখলো সাক্ষী দিল তার দেখাটাই সকলের দেখা কারণ এই সাক্ষী স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজে গ্রহণ করেছেন এই দুইটা অবস্থায় এক সিয়াম রাখার জন্য আর একটা ভাঙ্গার জন্য দুই অবস্থায় তিনি নিজে এই সাক্ষী গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যেই সাক্ষ্য গ্রহণ করে নির্দেশ দিলেন আমল করলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের এই সিদ্ধান্ত এবং আমলের বিপক্ষে আর কারো কারো আমলের কারো নিজের বুঝ শক্তির কোন ইস্তেহাদের অধিকার আর থাকে না ইসলামী শরীয়তে আর অধিকার কারো নাই কেন রাসুল্লাহ সাল্লু আলাইসালাম এই সাক্ষ্য গ্রহণ করেছেন এখন এই সাক্ষ্যটা সীমানা কতটুকু এই ধরনের কোন সীমাবদ্ধতা আছে কিনা কোথাও কোন হাদিসে ওই প্রথম যে বেদুইন আসলো কোথা থেকে আসলো এই বর্ণনা নেই একদল আরোহী আসলো এটারও কোনো বর্ণনা নেই রাসুল কখনো জিজ্ঞাসা করেননি তুমি কোথা থেকে এসেছো কোন জায়গা থেকে ছাপ দেখেছো এই প্রশ্ন করেননি এই জন্য বোঝা গেল এই সাক্ষী গ্রহণ করাটার ব্যাপারে সার্বজনীনতা এটার মধ্যে সীমাবদ্ধতা নাই এখানে রাসুল সীমাবদ্ধ করেন নাই কেউ নিজের পক্ষ থেকে ইস্তেহাত করে এটাকে সীমাবদ্ধ করবে এই অধিকার তো কারো নাই এটা ওই অঞ্চলের জন্য ওই অঞ্চলের জন্য এই অধিকার কারো নাই কেউ আবদুল্লাহ ইবনে আব্বাসের একটা ইস্তেহাদি উক্তি এটা ওনার নিজস্ব ব্যক্তিগত ইস্তেহাদি উক্তি এটা যে কুরাইবের ওনার কুরাইবকে পাঠিয়েছিলেন তিনি সিরিয়ায় কোন বর্ণনা চেতে পাঠিয়েছিলেন তাকে কুফায় তো সিরিয়া থেকে কুরাইব যখন ফিরে আসলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজু আল্লাহ তাকে প্রশ্ন করলেন যে তোমরা রমজান মাস কোন বার থেকে শুরু করেছ তখন তিনি বললেন আমরা জুমাবার থেকে শুরু করেছি তিনি বললেন সে চাঁদ কি তুমি দেখেছ তিনি বলেন আমি দেখেছি রাসুল সাল্লাহ অনেক সাহাবা দেখেছেন মোয়াবিয়াও দেখেছেন তখন তখন তিনি বললেন যে না আমরা রোজা রাখতে থাকবো যতক্ষণ না আমরা চাঁদ দেখি সাওয়ালের চাঁদ দেখি অথবা ত্রিশ দিন পূর্ণ করি কুরাই প্রশ্ন করলেন মহাবিয়ার দেখাটা কি আপনার জন্য যথেষ্ট নয় তিনি বললেন যে না কারণ রাসুল আমাদেরকে এমনই আদেশ করেছে কি আদেশ করেছেন এই কথা আবদুল্লাহ ইবনারদ বলেননি শুধু বলছেন রাসুল আমাদেরকে এমনই আদেশ করেছেন কোন আদেশটা করেছেন সেটা মহাদিসিনগণ আলোচনা করেছেন সেটা হলো সুমু লিরুইয়াতিহি ওয়াফিলুর ওয়াফিরু লিরুইয়াতিহি ওই হাদিসটির অর্থ আবদুল্লাহ ইবনে আব্বাস এইভাবে বুঝেছিলেন এটা তোমার ব্যক্তিগত বুঝ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাক্ষ্য গ্রহণ করার এই সার্বজনীন এই যে সিদ্ধান্ত এটা হয়তো আবদুল্লাহ ইবনে আব্বাস জানতেন না অনেক সাহাবাই রাসুলের অনেক হাদিস জানতেন না যেমন হজরতে আবু মুসা শাড়ি রাজি আল্লাহ আনহু একদিন হজরত উমর রাজি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন গিয়ে ওনাকে তিনবার সালাম দিলেন কিন্তু সালামের জবাব পেলেন না তিনি ফিরে গেলেন উমর রাজিয়াল্লাহ আনহু বের হয়ে থেকে গেছেন উনি চলে গেছেন দূরে উনি ডেকে আনলেন আনার পর জিজ্ঞাসা করলেন তুমি আসলে আবার কেন চলে গেলে তখন তিনি বললেন আমি এইভাবে আপনাকে তিনবার সালাম দিয়েছি জবাব না পেয়ে আমি চলে যাচ্ছি আর রাসুল্লাহ সাল্লু আলহাম এভাবেই বলেছেন যে কারো বাড়িতে গিয়ে তোমরা তিনবার সালাম দেবে উচ্চ আওয়াজে জবাব না পেলে তোমরা ফিরে যাবে মনক্ষুণ্ণ হবে না তখন উমর আব্দি আল্লাহ তাকে বললেন তোমার কথা সপক্ষে সাক্ষী আনতে হবে নতুবা তুমি সাক্ষী পাবে তখন তিনি মদিনায় ঘুরতে থাকলেন সাক্ষীর জন্য এই হাদিসটি কে জানে গিয়ে একদল হাবা বসা পাইলেন তাদেরকে বললেন উমরের শাস্তি থেকে আমাকে কে বাঁচাবে তারা বললেন যে কি হয়েছে তখন তিনি বললেন এই হাদিসটি তোমাদের কারোর কি জানা আছে তখন তারা বলল যেটা তো সকলেই জানে তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ আবু সাইদ খুদ্রি তোমাদের সাথে যাবে আবু সাইদ খুদ্রি ছিলেন সবচেয়ে বয়সে কম ছোট বয়সের ছেলে সেখানে সে আবু সাইদ খুদ্রিকে নিয়ে গেলেন যখন তিনি যখন সাক্ষী দিলেন উমর রাজি আল্লাহ তখন বললেন সুবাহান আল্লাহ উমরের চেয়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাদিস অনেকেই বেশি জানে ওরা তিনি হাদিসটি জানতেন না এই জন্য অনেকেই আছে যে সবাই যে সব হাদিস জানে এমন নয় আবদুল্লাহ ইবনে আব্বাস হয়তো তিনি ওই সার্বজনীন হাদিসটা তিনি শুনেছেন কিন্তু সাক্ষ্য গ্রহণের ওই হাদিসগুলো হয়তো তিনি শুনেননি এই জন্য ওটার ব্যাখ্যা ওনার জানা নাই ওটা ব্যক্তিগত ভাবে উনি ওনার মত এটা প্রয়োগ করেছেন এটা ছিল ওনার ব্যক্তিগত ইস্তেহার রাসুল্লাহ সাল্লু আমলকে কোন সাহাবার ব্যক্তিগত ইস্তেহাদের অধীনে নিয়ে যাওয়ার অধিকার তো কারো থাকে না আর যেহেতু চাঁদ দেখার ব্যাপারে কোনো অঞ্চল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাদিসের দ্বারা কোথাও শর্ত আরোপ করা হয়নি এমন কোন দুর্বল হাদিসও কেউ দেখাতে পারবে না কোথাও নাই বুহারিতে শুরু মাত্র একটা শিরুনাম আছে এবং এই শিরুনা শিরুনামের অধীনে প্রতিটি শহরের জন্য চাঁদ নতুন চাঁদ এই শিরুনাম ছাড়া এর মধ্যে একটাও কোনো হাদিস নেই আর শিরুনাম কোনো হাদিস নয় ইমাম বুহারির ব্যক্তিগত শিরুনামটি হল ব্যক্তিগত প্রদান করা কোনো একটি হাদিস নিয়ে আসা হয়নি এই কারণে কোন সময়ই কেউ এটা নিয়ে কোনো শহর কোনো অঞ্চলকে সীমাবদ্ধ করেননি আর এটা করার তো কোনো সুযোগও নাই প্রতিটি শহরের জন্য যদি নতুন চাঁদ হয় তাহলে শহরের সংজ্ঞাটা কি হবে এই সংজ্ঞাটা কে দেবে রাসুল কি সংজ্ঞা দিয়েছেন এটা কি কোন শহর এটা মদিনা শহর না মক্কা শহর না এটা পৃথিবীর আজকে ভাগ করা যে দুনিয়া রাষ্ট্রগুলো আছে সেই দেশগুলোর রাজধানী শহর না বিভাগীয় শহর না জেলা শহর না টানা শহর এই সংজ্ঞাটা কে দেবে প্রত্যেকটি শহরের জন্য যদি আলাদা চাঁদ হয় তাহলে তো এই শহরের একটা সংজ্ঞা লাগবে আর সংজ্ঞাটা দেওয়া তো অধিকার কারো নাই আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেহেতু এমন ভাবে দিয়ে যাননি কেউ নতুন করে এটা আবিষ্কারও করতে পারে না এরপর ইমামদের এই ব্যাপারে দেখা যায় সার্বজনীন মত আছে মুস্তাহিদিনগণ সকলেই কারো কোনো ইখতলাফ দেখতে পাওয়া যায় না কোথাও সকলেই শর্ত একটা আরোপ করেছেন যে সাক্ষী হবে সে ইমানদার হতে হবে আর রমজানের চাঁদ হলে একজন আর ঈদের চাঁদ হলে দুইজন এই শর্তটা আরোপ করেছেন মাত্র যদি ইমানদার ব্যক্তি রমজানের চাঁদ দেখে একজন আত্মার সাক্ষ্যটা যার কাছেই পৌঁছবে সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক তার এই সাক্ষ্য গ্রহণ করে আমল করা তার জন্য ফরজ যদি ঈদের চাঁদের সাক্ষ্য যদি হয় দুইজন ইমানদার সাক্ষী যদি দেখে আর ওই সাক্ষী যার কাছেই পৌঁছবে দুনিয়ার যে প্রান্তেই হোক তার ওই সাক্ষ্য গ্রহণ করে আমল করা তার জন্য ফরজ কিন্তু কারো কাছে যদি এই সাক্ষীর সংবাদটা না পৌঁছে তাহলে সে এর নির্দেশের আওতায় নয় কারণ তার কাছে সংবাদটাই পৌঁছেনি সে নিজেও দেখে নাই কোন সাক্ষীর কোথাও সে জানে না তার কথা আলাদা কিন্তু নির্ভরযোগ্য মাধ্যমে ইমানদারের সাক্ষী দুনিয়ার যে প্রান্তি থাকুক এই ফতোয়াটা ইমাম আবু হানিফা স্পষ্টভাবে দিয়েছেন তিনি ডাইরেক্ট বলেছেন এটা ফরজ এই সাক্ষ্য গ্রহণ করা দুনিয়ার যে কোনো প্রান্তেই হোক যার কাছে বলবে আমল করা ফরজ ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি ইমাম আউজাই ইমাম সুদ্দি ইমাম মুজাহিদ সকলের অভিমত এখানে এখানে কেউ একতলাভ করেননি দলিলের দিক থেকে যেমন এটা সার্বজনীন চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করা এটা ইসলামী শরীয়তের একটা বিধান কারণ রাসুল এটা করেছেন সাক্ষ্য গ্রহণ করাটা যদি আমরা এই পৃথিবীর মানচিত্র অনুযায়ী যদি আমরা একটু চিন্তা করি তাহলে এই পৃথিবীর প্রথম পশ্চিম দিকে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের লোকেরাই তো প্রথম চাঁদ দেখার কথা স্বাভাবিকভাবে তারাই তো দেখার কথা কিন্তু পৃথিবীর একবারে পশ্চিম অঞ্চলে যারা তারা চাঁদ দেখে না কারণ পৃথিবীর আকাশে চাঁদ দুই দিন লুকায়িত থাকে দুই দিন লুকায়িত থাকার কারণে ওই পশ্চিম প্রান্তের লোকজন চাঁদ দেখে না বরং প্রথম দিনের চাঁদ সাধারণত দেখা হয়ে থাকে পৃথিবীর মধ্যবাগ থেকে আর সেই মধ্যবাগ হল মক্কা মদিনার সেই অঞ্চল সেই অঞ্চলটা হল পৃথিবীর মধ্য অঞ্চল আর এই কারণে এখনো যদি আমরা দেখি যে প্রতি বছর অতীতের অন্তকে যতক্ষণ পর্যন্ত থেকে যে ইন্টারনেটে যে এই তথ্যগুলো রেকর্ড করা হচ্ছে সেই তথ্যগুলো আমরা যদি দেখি অন্তত দশ বছর যদি দেখি তাহলে দেখব পৃথিবীর নব্বই পার্সেন্ট দেশ সেই মক্কা মদিনা অঞ্চল যেদিন চাঁদ দেখে সেই দিন তারা ঈদ পালন করে রোজা রাখে সেদিন আর বাকি দশ ভাগ পরের দিন করে আমাদের এই অঞ্চল সহ বা কিছু কিছু আছে এরও পরের দিন আমাদের এদিকেও কোনো কোনো সময় দুই দিন পরেও আমাদের অঞ্চলে করে কিন্তু সেই এই তফাতটা কত পার্সেন্ট দেশের দশ পার্সেন্টের বড় জুট সময় অন্তত পক্ষে নব্বই পার্সেন্ট দেশ একই দিনে করে মিডিল ইস্টে যেই দিন করা হয় লন্ডন আমেরিকা মরক্কো সহ সকল দেশ একদিনে করে আর পূর্বাঞ্চলের কিছু দেশ শুধুমাত্র এখানে পার্থক্য করে এরপর যদি আমরা দেখি একদিনে চাঁদের কত সময়ের ব্যবধান হয় আকাশে উদয়ের দিক থেকে কত সময়ের ব্যবধান হয় প্রথম দিনের চাঁদ পৃথিবীর আকাশে কত সময় থাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এর উপরে নয় যদি এই চাঁদটা আর একটু বেশি সময় থাকত তাহলে হয়তো আমরা দেখতে পেতাম পরের দিন দ্বিতীয় দিন দেখেন ব্যবধানটা হয় কতটুকু আগের দিন যদি পৃথিবীর আকাশে প্রথম দিন যারা দেখলো চারটা আকাশে যদি পঁয়তাল্লিশ মিনিট দেখে থাকে তাহলে পরের দিন দেখবেন যে পৃথিবীর আকাশে চারটা হয়তো দেড় ঘন্টা থাকে এইভাবে এই এক একটা দিন পৃথিবীর আকাশে চাঁদের সময় বৃদ্ধি হতে থাকে এর চেয়ে বেশি কিছু নয় তাহলে যেখানের সাথে আমাদের পার্থক্য হচ্ছে পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সেকেন্ড মিনিটের ব্যবধান হচ্ছে মাত্র এখন যারা এখতলাফ করছেন তারা চাঁদের মানজিলের কথা বলছেন যে আল্লাহ চাঁদের মঞ্জিলগুলো নির্দিষ্ট করে দিয়েছেন হ্যাঁ নির্দিষ্ট করে দিয়েছেন সেই চাঁদের মঞ্জিল কতটা উনত্রিশ অথবা ত্রিশটা যে মাসে উনত্রিশ দিনে হয় তাহলে উনত্রিশটা মঞ্জিল আর যেই মাসে ত্রিশ দিনে মাস হয় ত্রিশটা মঞ্জিল তাহলে একদিনে কত সময় চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টাকে যদি উনত্রিশ বা ত্রিশ দিয়ে বাদ করা হয় তাহলে প্রতিদিন কত মিনিট পরে হিসাব করে দেখেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ মিনিট বা সাতচল্লিশ মিনিট এর তো বেশি নয় এই কয়েক মিনিটের কারণে একটা দিন পরিবর্তন হয়ে যাবে এটা তো বাস্তব কোন জ্ঞান সম্পন্ন ব্যক্তি এটা করতে পারে না কয়েক মিনিটের কারণে একটা দিন চব্বিশ ঘন্টা পরিবর্তন করে দেওয়া এটা তো দিনের পরিবর্তন সময়ের পরিবর্তনের কারণে তো দিনের পরিবর্তন করা যায় না কারণ এক দিনে আমরা পাঁচ ওয়াক্ত একটা ফরজ এবাদত সালাত আদায় করি কিন্তু এই চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সালাদ আদায় করি পাঁচটা ফরজ আদায় করি পাঁচ অক্টের কিন্তু রোজা পালন করি কয়টা একটা দিনে একটা রোজা পালন করি রোজাটা তো দিনের সাথে সম্পর্কিত এখন যদি কেউ চরম ভূকামিও দেখান যে সৌদি আরবে আমরা যখন ইফতার করি তারা তো সৌদি আরব তারা তিন ঘন্টা পর ইফতার করে এটা তো সময়ের ব্যবধান তাহলে নামাজটা এভাবে পরিবর্তন করে দেন দুনিয়ার যে অঞ্চলে যখন যেই সময়টা হয় সালাতের সেখানে সেই সময়ে সূর্যের সাথে সম্পর্ক রেখে সময় নির্ধারণ করা এবং সেভাবে আদায় করতে হবে এখানে তো দিনের পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের মধ্যে তো আমাদের ইফতারের সময় অনেক ব্যবধান আছে না একেবারে পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলের মধ্যে সতেরো মিনিটের ব্যবধান আছে আমাদের এই ছোট্ট একটা দেশ এই ছোট্ট দেশেরই পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলের মধ্যে সতেরো মিনিটের ব্যবধান আছে তাহলে এই পার্থক্য করলে যদি আমরা পঁয়তাল্লিশ মিনিটের জন্য যদি করতে পারি আমি সতেরো মিনিটের জন্য করবো না কেন এটা তো কোনো মানদণ্ড নাই মানুষ পঞ্চগড়ের লোকজন চাঁদ দেখলো সিলেটের লোকজন তাদের সাক্ষী গ্রহণ করবে কেন তা তো সিলেটের লোক না দেখেছে তো পঞ্চগড়ের মানুষ এই কথা বলতে পারে না সিলেটের লোকজন তো আসলে এই ধরনের যে একটা সংকীর্ণ ধারণার মধ্যে নিয়ে যাওয়া ওই এবাদতটাকে যা নাই যেমন এটা দলিলের দিক থেকেও কোনো সুযোগ নাই যুক্তি এবং জ্ঞানের দিক থেকে এটার কোনো সুযোগ নাই আর এতে করে বড় সমস্যা যে এবাদতের ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা একদিন রমজান মাসের ফরজ রোজাকে আমরা ইচ্ছাকৃতভাবে হয়তো ছেড়ে দিচ্ছি বা দুই দিন ছেড়ে দিচ্ছি আর অপরদিকে যে ঈদের দিন রোজা রাখা হারাম সেই হারাম দিনে রোজা পালন করছি অবস্থাটা এমন হয়ে যাচ্ছে না অনেকগুলো আমলের ক্ষেত্রে দেখেন যে আরাফার দিনে রোজা রাখা আরাফার রোজা মর্যাদাপূর্ণ এক রোজা এখন আরাফা রোজাটা কোন দিন রাখবেন যেদিন ইয়ামুল আরাফা সেই দিন রাখবেন না বাংলাদেশে কোন নতুন আরাফা বানাবেন তাহলে এখানে তো এখানে আরাফা আরেকদিন পরে যদি করেন তাহলে এখানে তো আরাফা আরেকটা আলাদা করা হলো কোরবানির ক্ষেত্রে অনুরূপ ভাবে দেখেন যে কোরবানির ঈদুল আজহার দিন এবং পরবর্তী দুই দিন যে কোরবানি দেওয়াটা বৈধ তখন যদি কেউ যে কোরবানির দিনটাকেই একদিন পিছিয়ে দেয় আর এর পরের দুই দিন সেটাকে বৈধ মনে করে করে তাহলে তার যে লাস্ট দিনে যেটা করলো সেই দিনটা তো আর কোরবানি দেওয়ার দিনই থাকলো না এটা তৃতীয় দিন চলে গেল না তার কোরবানি হলো না এবাদতের এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে আমরা মূল আল্লাহর যে বিধান সেখান থেকে আমরা সরে যাচ্ছি যে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বারোটি মাস সেই মাসটি কখন শুরু হয় চাঁদের উদয় হয় পৃথিবীর আকাশে কোনো দেশের আকাশে নয় পৃথিবীর আকাশে যেই দিন চাঁদের উদয় হয় পৃথিবীর যে অঞ্চলের মানুষই চাঁদ দেখুক যদি তারা ইমানদার হয় আর তাদের সাক্ষ্যটা যাদের কাছে পৌঁছে যাবে তাদের সাক্ষ্য গ্রহণ করাটা তাদের জন্য ফরজ হয়ে যাবে আমরা দেখি যে পার্থক্যগুলো করা হয় যে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি কেউ বলেন সৌদি আরবে চাঁদ দেখা হয়েছে আমরা টেলিভিশন থেকে বা রেডিও থেকে খবর জানলাম ইসমত ভুলও হতে পারে হ্যাঁ এটা যদি ভুল হয় তাহলে সেই দেশ তো অন্তত পক্ষে আমরা আশা করি যে ইমানদাররা এখানে ওই টেলিভিশন বা রেডিওতে যারা আছে আশা করা যায় এরা ইমানদারগণেই এগুলা পরিচালনা করে আর এখানে যে সরাসরি কাফের মুশ্রিকগণ বসে আছে যে চাঁদ দেখা কমিটি বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি কিছু সংখ্যক কাফের মুশ্রিকদেরকে নিয়ে তৈরি করা হয়েছে আর কাফের মসজিদদের নিয়ন্ত্রিত তাগুতি মিডিয়া রেডিও টেলিভিশনের প্রচারের মাধ্যমে এটা এখানে পালন করা হয় এদেশে মানুষ সকলে কি চাপ দেখে বসে থাকে টিভির সামনে চাপ দেখা হলো কিনা চাপ দেখার কমিটি কি ঘোষণা দেয় ইমানদারের সাক্ষ্য গ্রহণ করতে পারে না আর কাফের সাক্ষ্য গ্রহণ করে আমল করে এটা তো সম্পূর্ণভাবে একটা চরম বুড়ামি ছাড়া কিছু নয় এখান তো এই সাক্ষ্যই গ্রহণ করা হয় ওই মিডিয়া দিয়ে আশ্রয় নেওয়া হয় আর এত সুবিধা এখন যে চাঁদ দেখা গেল কিনা এদেশের আমাদের প্রতিটি অঞ্চলের মানুষজন এখন বিভিন্ন দেশে বাস করে বিশেষ করে পশ্চিম অঞ্চলের দেশগুলো যেখানে প্রথম দিন চাঁদ দেখা হয় শুধু আমি সৌদি আরব বলছি না মানে ওই কেন্দ্রিক ওই অঞ্চলগুলোর মধ্যেই যে কোনো দেশে চাঁদ প্রথম দিন দেখা হয় হ্যাঁ তবে সবচেয়ে বেশি সেই সৌদি আরবে দেখার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি কারণ সেটা হলো পৃথিবীর একেবারে মিডল পয়েন্ট এই জন্য সাধারণত তারাই সর্বপ্রথম দেখে নিজেদের আপন জনরা আত্মীয় স্বজনরা আছে যে কোনো সময় একটু মোবাইল করলে জেনে নেওয়া যায় রাত্রেবেলায় দশটার পরে তিন ঘন্টার ব্যবধান তো এখন তো ছয়টা যদি সন্ধ্যা হয় নয়টা সোয়া নয়টার দিকে তাদেরকে রিং করলেই জেনে নেওয়া যায় যে রোজার চাঁদ দেখা গেল কিনা ঈদের চাঁদ দেখা গেল কিনা ইজিলি জেনে নেওয়া যায় উত্তম মাধ্যম এখন আরো বেশি হয়েছে যেহেতু আরো সহজে এই সাক্ষ্যগুলো নেওয়া যায় তো সেহেতু এই সিয়ামের ব্যাপারে ঈদের ব্যাপারে সারা পৃথিবীতেই একই দিনেই এটা হওয়াটা হইল সবচেয়ে বেশি নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যতিক্রম এতটুকু যদি কেউ না দেখে তার কাছে কোনো সাক্ষী যদি না পৌঁছে সংবাদ পৌঁছল না সেটা হলো ব্যতিক্রম এই জন্য সে দায়ী না সে নিজে দেখতে পায়নি কোনো সংবাদও জানতে পারেনি এই জন্য সে গুণাগার হবে না কিন্তু যার যে দেখার সুযোগ থাকলো অথবা সংবাদ জানার সুযোগ থাকলো সংবাদ পেয়ে গেল সেখানে নিজের পক্ষ থেকে আমার অঞ্চলে দেখা হয়নি এই কথা বলার কোনো দলিল নাই তো আল্লাহ সুবাহ বছরে এই বারোটি মাস মহাসম্মানিত করেছেন এবং এটা কোন দিন যেই দিন আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের সিদ্ধান্ত নিয়েছিলেন জগৎ সমূহ তিনি সৃষ্টি করবেন সেই দিনই তিনি তার কিতাবে লিপিবদ্ধ করেছিলেন ফি কিতাবিল্লা এই ফি কিতাবিল্লা দ্বারা ওই কথাটাই নির্দিষ্ট হয় যে রুজে হাজল যেদিন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন সৃষ্টি করবেন সেই দিনই এটা নির্দিষ্ট করে দিয়েছেন বছরে বারোটি মাস আর এটাকে বাস্তবে কার্যকরী করেছেন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করলেন সেই দিন থেকেই এটা নির্দিষ্ট করে দিয়েছেন আর এর সাথে সম্পৃক্ত আল্লাহ সকল এবাদতগুলো নির্দিষ্ট করে দিয়েছেন এর মধ্য থেকে চারটি মাসকে তিনি হারাম করেছেন সম্মানিত করেছেন যে চারটি মাসে কোন প্রকারের ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ করা যাবে না এসবগুলো নিষিদ্ধ করেছেন আর এই মাস সমূহে আল্লাহ অনেক আবাদতকে ফরজ করেছেন যেমন জিল হজ্জের সময় হজ্জের কে সব ফরজ করেছেন আর এই একই সাথে তিনটা মাস ধারাবাহিক ভাবে ধারাবাহিকভাবে জিল হজ মহারম কারণ হজে যেতে গেলে মানুষ একটা প্রস্তুতি নিতে হয় যেতে হয় সফর করতে হয় যেতে সময় লাগে যদি নিরাপদ না থাকে সময়টি তাহলে কিভাবে হজে যাবে জিল কদ মাসের সফরটাকে নিরাপদ করা হয়েছে জিল হজ মাসের হজ সম্পন্ন করে তারা সফর করে সেখান থেকে ফিরে আসবে আসতে আসতে তাদের মহারাম পর্যন্ত লাগতে পারে এই জন্য এই পুরা সময়টাকেই সময়কালটাকেই আল্লাহ এখানে নিরাপদ করে দিয়েছেন এই জন্য ধারাবাহিক ভাবে এই তিনটি মাসকে নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহের জন্য এই সময়ের মধ্যে দেখা যায় যে উমরা যেগুলো পালন করা সাধারণত সেইগুলো জিলকদ মাসেই সম্পন্ন করা হয় রাসুল্লাহ সাল্লু আলহ্লাম জীবনে চারটি উমরা পালন করেছেন আর চারটি উমরার মধ্যে তিনটি করেছেন জিলকদ মাসে আর একটি উমরা সম্পন্ন করেছেন রজব মাসে জিলকোদ মাসি হল উমরা পালনের জন্য উত্তম সময় এই জন্য এই জিলকোদ মাসটাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে আর এ থেকে পৃথক একটি মাস এই চার মাসের মধ্যে রজব মাস এই মাসগুলোকে আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে এটা হারাম করে দিয়েছেন হারাম অর্থ সম্মানিত করে দিয়েছেন মর্যাদাপূর্ণ করে দিয়েছেন ওই মাস সমূহের মধ্যে আল্লাহ এবাদতকে অধিক মর্যাদাশীল করেছেন দালিকা দিনুল কাইম এটাই হল সঠিক দিন যে আল্লাহ এটাকে দিন বলছেন অর্থাৎ আল্লাহ যেই বারোটি মাস নির্দিষ্ট করে দিয়েছেন এই বারো মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাস সহ এটা অত্যধিক গুরুত্বপূর্ণ বিশেষভাবে এই চারটি মাস সহ এই বারোটি মাসে আল্লাহ যত বিধানগুলো মানব জাতির পালনের জন্য দিয়েছেন এ সকল বিধানাবলী ওই মাস সমূহের মধ্যে গুনে গুনে পালন করার জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন কেউ যাতে আল্লাহর কোন বিধান কোন হুকুমকে গাফলতি করে অবহেলা করে ছেড়ে না দেয় এটাই প্রকৃত দিন অর্থাৎ আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিলেন এটাকে মানাটাই হলো দিন আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ যা করেছেন সেটাই দিন এবং এটাই সঠিক দিন এর মধ্যে কারো পক্ষ থেকে কেউ নিজে কোন ধরনের ব্যাস কম করার অধিকার রাখে না তোমরা এই মাস সমূহে আল্লাহর নিষিদ্ধ কাজ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন সেই নিষিদ্ধ কাজ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না ওকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা তোমরা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেইভাবে তারাও তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে এখানে আল্লাহ সুবাহ সার্বজনীন নির্দেশ প্রদান করেছেন কোন শর্ত আরোপ ছাড়াই এখানে যেই কথাটি বলেছেন যেইভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে এর দ্বারা বোঝানো হয়েছে যে মুশ্রিকগণ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে কখনো বিরত হবে না তাদের যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করার মতো তাদের সুযোগ থাকবে যুদ্ধ করে ইসলামকে ধ্বংস করার জন্য তাদের সুযোগ থাকবে শক্তি থাকবে ততদিন তারা যুদ্ধ থেকে বিরত হবে না তাদের ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তারা সর্বাত্মক যুদ্ধ করবেই এটা তাদের কাজ কারণ ইসলামকে নির্মূল করা না গেলে তাদের কুফরি এবং সিরকি দুনিয়ায় অস্তিত্ব টিকে রাখতে পারবে না এই জন্য তারা যেইভাবে মনে প্রাণে সর্বান্তকরণে সকলে সম্মিলিতভাবে সর্বাবস্থায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে বা যুদ্ধ করার জন্য তাদের মনোভাব পোষণ করে তোমরাও তেমনি পাবে সর্বাত্মক ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো সবসময় যুদ্ধের মনোভাব পোষণ করো তাদের বিরুদ্ধে যখনই তোমরা সুযোগ পাবে তাদেরকে যেখানেই পাবে তাদের কোনো তৎপরতা যেখানেই পরিলক্ষিত হবে সেখানেই তাদের উপর তোমরা জাপিয়ে পড়বে এটা সার্বজনীন একটা নির্দেশ এখানে তারা আগে শুরু করবে এরপরে আমরা করব এই কথা বলা হয়নি এটা সরাসরি অফেন্সিভ যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে এটা আত্মরক্ষামূলক যুদ্ধের নয় আক্রমণাত্মক যুদ্ধের নির্দেশ প্রদান করা হয়েছে এখানে কিছু সংখ্যক পরাজিত মানসিকতার অধিকারী ইসলামের দ্বারক আছেন এরা পরাজিত কুফরির স্লোগানের সামনে তার বিত সন্ত্রস্ত কুফরির মোকাবেলায় তাদের দাঁড়ানোর মতো সৎ সাহস নাই সেমন ইমানি বল তাদের নাই এই দুর্বল চিত্তের অধিকারী এই দুর্বল নাদান কিছু ইসলামী চিন্তাবিদ তারা সবসময় মূর্খতা ব্যঞ্জক কথাবার্তা বলে সবসময় বলে যে রাসুল নাকি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন এই কথাগুলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সানে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ তিনি আক্রমণাত্মক যুদ্ধগুলোই পরিচালনা করেছেন বদরের যুদ্ধ এটা আক্রমণাত্মক ছিল তিনি সর্বপ্রথম মদিনায় তৈরি হয়েছিলেন আবু সুফিয়ানের ওই বাহিনীর উপর হামলা করার জন্য নিরাপদ একটা বাণিজ্যিক কাফেলা ছিল তারা যুদ্ধের কোনো চিন্তাই করেনি প্রথম যুদ্ধটাই ছিল আক্রমণাত্মক তিনি আক্রমণ করার জন্য তৈরি হয়েছিলেন বের হয়ে গিয়েছেন আর আল্লাহ চেয়েছিলেন এই ছোট্ট নিরস্ত্র বাণিজ্যিক কাফেলা নয় বরঞ্চ ইসলামের বড় বড় দুশ্মন মক্কার সেই মুশ্রিকদেরকে নির্মূল করতে এই জন্য তাদের মোকাবেলা করিয়ে দেন আল্লাহ নিজে বদরের প্রান্তরে এটা আক্রমণাত্মক যুদ্ধ ছিল প্রথম যুদ্ধটাই আক্রমণাত্মক আরো আগে যদি আমরা দেখি রাসুল্লাহ সাল্লু কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন হজরতে আবু ওসিদ আবু জন্দল হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ের মধ্যে যারা মক্কায় ইমান গ্রহণ করে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছিলেন যেহেতু চুক্তির কারণে তাদেরকে ফিরত দেওয়ার প্রয়োজন ছিল তারা নিজেরা মদিনার বড় বড় সাহাবিদের পরামর্শে তারা সমুদ্র কিনারায় চলে যান যেই রাস্তা দিয়ে মক্কার বাণিজ্যিক কাপেলাগুলো সিরিয়ায় যাতায়াত করত সেখানে তাদেরকে নিষেধ করেন নাই রাসুল নিজে ছিলেন নিষেধ করেন নাই এর অর্থ রাসুলের সমর্থন এখানে ছিল যদি এটা অবৈধ হতো রাসুল তাদেরকে নিষেধ করে দিতেন এবং যেই বাণিজ্যিক কাফেলাগুলো এদিকে যাতায়াত করত তারা ওই কাফেলার গুলো উপর হামলা করতেন তাদের মালামাল সহ উটের গুলো তারা ছিনিয়ে নিতেন আজকে হয়তো ওই পরাজিত মানসিকতার অধিকারী ওইসব বিভ্রান্ত আলেমগন তারা হয়তো আজকে এগুলা করলে বলবে এটা লুটপাট ডাকাতি বলবে কিন্তু এই কাজগুলো করেছিলেন আবু বসির আবু জন্দলের মতো সেই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সাহাবায়ক রাম রাজু আল্লাহ তালানহমগন রাসুল সাল্লু আলাইসাল্লামের উপস্থিতিতেই তিনি তখনও বিদ্যমান মদিনায় তিনি জানতেন এগুলা তারা করছে নিষেধ করেননি এরপর মক্কাবাসীগণ নিরুপায় হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তারাই প্রস্তাব পাঠায় যে আপনি আবু বসির আবু জন্দলের ওই বাহিনীটাকে মদিনায় ফিরিয়ে আনেন আমাদের মক্কায় তাদেরকে আর ফিরত দিতে হবে না কারণ তারা আমাদের বাণিজ্যিক কাবেলার পথটাকে আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করে ফেলেছে আমরা নিরাপদে আর সিরিয়ায় যাতায়াত করতে পারি না সেই মক্কাবাসীগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে শেষ পর্যন্ত এই আপুষ প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল এ সবগুলোই তো ছিল আক্রমণাত্মক যুদ্ধ গুলা আত্মরক্ষামূলক ছিল না এরপরে প্রথম পর্যায় থেকে আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সেনাপতিত্বে সর্বপ্রথম যে যুদ্ধ বদরের যুদ্ধ সেটাও ছিল আক্রমণাত্মক যুদ্ধ এরপর যদি আমরা দেখি মদিনার আশপাশে যারা চুক্তিবদ্ধ ছিল বনি কায়নুকা বনু নাজির বনু কুরাইজার এদের সকলের উপর রাসুল সাল্লু আলহাম আক্রমণ করেছিলেন বনি কায়নুকা এবং বনি নাজিরকে অবরোধ করলেন তাদেরকে নির্বাসিত করলেন তারা এখান থেকে নির্বাসিত হয়ে তারা আশ্রয় নিয়েছিল খায়বারে আশ্রয় নিয়েছিল সিরিয়ার সীমান্তে বিভিন্ন অঞ্চলে মদিনার উপকণ্ঠকের থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন আর তাদের সম্পদগুলো মুসলমানদের অধিকারে নিয়ে এসেছিলেন মণিকুরাইজার অবরোধ করলেন যুদ্ধ করতে সক্ষম সকল পুরুষদেরকে হত্যা করলেন অল্প কয়জনকে তিনি নিজে নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিলেন নিজের ইচ্ছায় যাদের অতীতে ইসলামের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে তারা নমনীয় ছিল অথবা কোন মুসলমানদের উপকার করেছিল রাসুল জানতেন এই ধরনের অল্প কয়েকজনকে তিনি নিরাপত্তা দিয়েছিলেন এছাড়া বাকি সকলকে হত্যা করেছিলেন তাদের স্ত্রী সন্তান আদি সকলকে গণিমত হিসাবে নিয়ে এসেছিলেন তাদের মাল সামান সবকিছু মুসলমানদের মধ্যে বন্টন করা হয়েছিল এ সবগুলো ছিল আক্রমণাত্মক খাইবার মদিনা থেকে প্রায় একশো মাইল দূরে সিরিয়ার দিকে অবস্থিত যেখানে ওই বনি কায়নুকা বনু নাজিরের লোকেরাও গিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল সেই খাইবারও অবরোধ করলেন সেখানে আক্রমণ করলেন পরাজিত করলেন দুর্গগুলো দখল করলেন আর সেই সবুজ শ্যামল ফসলে ভরা সেই খাইবারের অঞ্চল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দখল করে নিলেন আর সেই সময় হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেছিলেন খাইবার খাইবার জয় হওয়ার পর যে এখন থেকে আমরা পেট ভরে খেজুর খেতে পারব এর আগ পর্যন্ত তারা খেজুর পেট ভরে খাওয়ার সুযোগ পান নাই এইভাবে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বিজয় অভিযানগুলো পরিচালনা করেছেন আক্রমণাত্মক যুদ্ধ করেছেন আর কোরআন মজিদ আল্লাহ এখানে ও সেই চূড়ান্ত এই নির্দেশ দিয়েছেন আক্রমণাত্মক যুদ্ধের জন্য পূর্বে যে অবস্থার প্রেক্ষিতে যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল প্রথম পর্যায়ে সেই নির্দেশগুলোকে যথাযথ জায়গায় তারা এটাকে বুঝতে না পারার কারণে ওইগুলাকেই মূল বিধান মনে করে বরং এই আয়াতের মাধ্যমে পূর্বের যতগুলো কেতালের আয়াত সেগুলো রহিত হয়েছে কেউ কেউ এই অভিমত পেশ করেছেন যে মুশ্রিকরা যখন তোমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তোমরা তাদের প্রতিহত করো তাদের প্রতি আক্রমণ করো তারা যদি যুদ্ধ করে তোমরা করো সেই আয়াতগুলো সুরায় বাকারা সেই আয়াতগুলো মনসুখ বলে অনেকেই অভিমত পেশ করেছেন এই আয়াতের মাধ্যমে আর সেই আয়াতগুলো মনসুখ যদি নাও হয় তাহলে সেটা সময়ের প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত এটা সার্বজনীন নয় অবস্থা যদি এমন হয় মুসলমানদের অবস্থা যদি এমন দুর্বল অবস্থা হয়ে যায় তাদের আক্রমণ যুদ্ধ করার মতো সুযোগ নাই সামর্থ্য নাই সেই ক্ষেত্রের জন্য এটা শুধুমাত্র এটা প্রয়োগ করা যেতে পারে কিন্তু এটা চূড়ান্ত বিধান নয় চূড়ান্ত বিধান হলো এটা যে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত শির্ক এবং কুপুর বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে যুদ্ধ করতে হবে এই জমিনে কুফরি যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যুদ্ধের অস্ত্র মুসলমানদেরকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি আল্লাহ সুবাহ ইসলামকে দুনিয়ার মানুষের জন্য একমাত্র দিন হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন এ পৃথিবীর সকল মানুষ যাতে ইসলাম অনুযায়ী তার জীবন যাপন করতে পারে আর এই পথে কোন প্রকারের প্রতিবন্ধকতা যাতে না থাকে এই জন্যই আল্লাহ এই যুদ্ধকে পরশ করেছেন ইসলামের পথে চলতে বাধা সৃষ্টি করবে এই পৃথিবীতে যেই শক্তি যেই ব্যক্তি যেই গোষ্ঠী তার অস্তিত্ব এই পৃথিবীতে রাখা যাবে না যেখানেই ইসলামের বিপক্ষে কেউ আওয়াজ তুলবে তার ওই কণ্ঠস্তব্ধ করে দিতে হবে তার গাড়ের উপর থেকে মাথা আর রাখা যাবে না বিচ্ছিন্ন করে দিতে হবে এটাই হল আল্লাহ আল্লাহর নির্দেশ এই জমিন হল আল্লাহর বান্দাদের এই জমিনে শুধু এবাদতি হবে আল্লাহ এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ এই জমিনে সকল বিধান হবে একমাত্র আল্লাহ সুবাহ পক্ষ থেকে আর কারো কোনো হুকুম কারো নিয়ম কানুন কোন প্রথা পদ্ধতি কোন বিধান এই জমিনে চলতে পারবে না যারাই চালাতে চাইবে তাদেরকে এই জমিনে টিকে রাখা যাবে না থাকতে দেওয়া যাবে না এই জন্যই আল্লাহ নির্দেশ করে দিয়েছেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করো যেইভাবে তারাও তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে আর তারাও তাদের কুফরি দিনকে টিকিয়ে রাখার জন্য কুফরি দিনের বিস্তার ঘটানোর জন্য তারা যুদ্ধ করার যত উপায় উপকরণ আছে কোনো কিছু তারা বাদ দেয় না অর্থাৎ এই মুশ্রিকগণ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে কোনোদিনই তারা বিরত হবে না আমরা আজকে কি দেখতে পাচ্ছি আজকে সারা দুনিয়ায় এই দুনিয়ার কুফার শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে যেখানে ইসলাম মানার জন্য চেষ্টা করা হয় সেখানে তারা আক্রমণ করে বসে আর তাদের শয়তানি ধর্ম গণতন্ত্র এই দুনিয়ায় সেই শয়তানি ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধ করে আমেরিকা যুদ্ধ করতে বিভিন্ন দেশে যায় কেন তার স্লোগান কি একটাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আপনার কি তাদের বক্তব্যগুলো শুনেন তাদের একটাই কথা এই দুনিয়ায় তার ওই কুফরি ধর্মকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তারা যুদ্ধ করে বিভিন্ন অঞ্চলে যায় যেখানে তার গণতন্ত্রের কুফরি ধর্মের বিপক্ষে মানুষ দেখতে পায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সারা দুনিয়াটাকে তারা তাদের কুফরি ধর্মের জন্য নিরাপদ করতে চায় আর যেখানে কুফরি ধর্ম গণতন্ত্রের তারা আশঙ্কা করে সেখানেই তারা যুদ্ধ করে আজকে সারা দুনিয়া তারা যুদ্ধ করছে দুনিয়ার কোন অঞ্চল বাকি নেই কোথাও হচ্ছে প্রকাশ্য যুদ্ধ আর কোথাও হচ্ছে অপ্রকাশ্য যুদ্ধ তারা সর্বাত্মক ভাবে যুদ্ধের কোন কৌশল তারা বাদ দেয়নি যেমন তাদের চলতেছে অস্ত্রের যুদ্ধ তাদের চলছে অর্থনৈতিক যুদ্ধ তাদের পক্ষ থেকে চলছে অর্থনৈতিক যুদ্ধ তাদের গোয়েন্দাগিরির যুদ্ধ তাদের প্রচারের যুদ্ধ কোন যুদ্ধ তারা বাদ দেয়নি তাদের সকল প্রকারের যুদ্ধ তারা পরিচালনা করে চলছে যেখানে যে যুদ্ধের প্রয়োজন সেখানে সেই যুদ্ধ করছে তাদের সর্বাত্মক যুদ্ধ করতেছে যুদ্ধের যত কলা কৌশল আছে কোনো কিছুই তারা বাদ দিচ্ছে না আর একটি পতাকার নিচে তারা সমবেত হয়েছে দুনিয়ার সকল কুফার শক্তিগুলো এই ন্যাটো জুট এই সকল কুফার দেশগুলো একটি পতাকার নিচে তারা সমবেত হয়েছে এরপর মুসলমানদের চেতনা ফিরে আসেনি তারা সর্বাত্মক যুদ্ধ করছে আর আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে যুদ্ধ করছি কিছু কিছু যুদ্ধ যতটুকু হচ্ছে বিচ্ছিন্ন ভাবে হচ্ছে আল্লাহর এই নির্দেশ অনুযায়ী হচ্ছে না যে সর্বাত্মক ভাবে যারা ইমানের দাবি করবে তাদের প্রত্যেকের উপর নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর একটা ফরজ হয়ে গেছে যখন কুফার শক্তি দুনিয়ায় প্রবল হয়ে যায় মুসলমান যখন ইমান অনুযায়ী তার জীবন যাপন করতে পারে না ইমানের উপর টিকে থাকতে পারে না ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে পারে না সেখানে যদি পুরুষরা যুদ্ধ করতে যদি অক্ষম হয়ে যায় তখন নারীদের উপরে তখন যুদ্ধ ফরজ হয়ে যায় এই জন্য সেই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এখন যুক্ত করা এটা ফরজ এমন ফরজ হয়েছে এটা ফরজে আইন কিন্তু মুসলমানগণ আজ গুমের গুড়ে পড়ে আছে দেখছেন দুইটা মুরুগ লড়াই করে মুরুগের লড়াই দেখেন দুইটা মুরুগ লড়াই করে কেউ আমাদের দেশি মুরুগগুলোর কথা বলছি ফার্মের মুরগের কথা বলছি না কেউ হয়তো একটা মুরুখকে এখন ধরে জবাই করবে ধরতে পারতেছে না সে সুযোগ খুঁজে যদি দেখে দুইটা মুরুখ লড়াই লাগছে এই সুযোগে হঠাৎ করে একটাকে ধরে ধরে এনে জবাই করে এই মুরুখটা জানে না সে এখানে লড়াই করতেছে নিজের মাঝে নিজে নিজে এখনো যে তার গলা যে ছুরি পড়বে এটা সে জানে না এত বড় বুকা সেই মুরুখ আসলে তো মুরুখ বুকাই তো এটা পশু তো বুকাই তাকে এই মুসলমানদের অবস্থা এমন যে মুসলমানরা আজকে নিজেরা নিজেদের মধ্যে জগরা বিবাদে লিপ্ত বিভিন্ন ধরনের একতলাফ মতভেদে লিপ্ত ছোটখাটো বিষয় নিয়ে এখানে একতলাফ করা হচ্ছে মতভেদ করা হচ্ছে নিজেদের ঐক্যের মধ্যে ফাটল দড়ানো হচ্ছে বিভেদ সৃষ্টি করা হচ্ছে আর অপরদিকে কুফাররা তারা সুরি সান দিচ্ছে জবাই করার জন্য কত কত বড় ধরনের বোকামি যে কুফার শক্তি যেখানে সুরি দাঁত দিচ্ছে জবাই করার জন্য সেই সময়ে আমরা নিজেদের সুরিগুলোকে ধার দেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কলাকৌশল পরিকল্পনা তৈরি করা এবং প্রস্তুতি নেওয়ার পরিবর্তে নিজেরা নিজেদের মধ্যে একতলাফ মতভেদে লিপ্ত ছোটখাটো বাজে বাজে বিষয় নিয়ে যেগুলো দিনের কোনো মূল বিষয় নয় এমন ছোটখাটো বাজে একবারে বিষয়গুলো নিয়ে একতলাফ মতবাদে লিপ্ত মূলত শয়তান এই কাজটা করে শয়তান এই ক্ষুদ্র বিষয়গুলোর দিকে মনোনিবেশ করিয়ে দিয়েছে আর সর্বাত্মক যুদ্ধ থেকে মুসলমানরা এর ভাবেই বিরত হয়ে গেছে আজকে দেখছেন এদেশের মধ্যে একদল আলেম সেই নাস্তিক মুরতাবদের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু তারা আবার এত শান্তিপ্রিয় তারা মনে করেন নাস্তিক মোরতাবদের মোকাবিলা তারা রাস্তায় কয়েকটা স্লোগান দিই এটা তাদের দায়িত্ব ইমানি দায়িত্ব পালন হয়ে যাবে মাঝে মাঝে কিছু স্লোগান দিলেন কয়েকটা মিছিল করলেন বা একটা সমাবেশ করলেন ওয়াজ মাহফিল করলেন আর জুসে কিছু বক্তৃতা দিলেন মনে করে তার ইমানি দায়িত্ব পালন হয়ে গেল আবার বিপক্ষে দেখেন আলেম নাম দাঁড়িয়ে উলামা উলামামা এক নাম দিয়ে একদল কাফের মুশ্রিক একদল কাফের মুশফিক আলেমের বেশ ধারণ করে তারাও পুলা ওলামামা শেখ নাম দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে তৈরি করে তাহুতের পক্ষে নাস্তিক মোরতাদের পক্ষ নিয়ে তার কথা বলছে সেই নাস্তিক মোরতাদের মঞ্চে গিয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করতে সমর্থন দিচ্ছে অথচ এরা মামা শেখ নাম ধারণ করে আছে অথচ এরা কাফের এবং মুশ্রিক সেখান থেকে তারা বিভিন্ন ফতোয়া দিচ্ছে আর তাদের মোকাবেলায় যে আলেম যে উলামামা সাহেবগণ তারাও এমন হক থেকে বিচ্ছুত যে তারাও এই কাফের মুশ্রিকদের বিরুদ্ধে নাস্তিক মোরসাদদের বিরুদ্ধে আল্লাহ যে তাদের উপর ফরজ করে দিয়েছেন যুদ্ধ এদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো তারা পালন না করে তারাও শান্তি চায় তারা শান্তির মাধ্যমে এটা পালন করবে এই বুর্বকগুলো যদি বুঝতে পারত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সমগ্র সৃষ্টি জগতের জন্য যাকে রহমত হিসেবে পাঠানো হয়েছিল পৃথিবীর মানুষের কাছে শান্তির বাণী তিনি পৌঁছে দিয়েছিলেন সেই শান্তির দূত নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তরবারি হাতে নিয়ে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন এবং তিনি সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন একাধারে সাতাইশটি যুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন যুদ্ধের বাহিনীগুলো তৈরি করে পাঠিয়েছেন অভিযানে এটা শান্তির জন্যই করেছেন শান্তি প্রতিষ্ঠিত হয় যুদ্ধের মাধ্যমে যুদ্ধ ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হয় না আল্লাহর দুশ্মনদেরকে নির্মূল করলেই শান্তি আসে আর আল্লাহর দুশ্মনরা নির্মূল হবে একমাত্র যুদ্ধের মাধ্যমে যুদ্ধ ছাড়া নাস্তিক মোস্তাদরা দুনিয়া থেকে নির্মূল হবে না আল্লাহর দুশ্মনগণ নির্মূল হবে না যখন এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ দুশ্মনদেরকে পরাজিত পরাভূত করা হবে তাদেরকে ন্যাস্তে নাবুদ করা হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে তখন দুনিয়ার মানুষ ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে পারবে যখন সকল মানুষ এক আল্লাহর এবাদতি করবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে তখন থাকবে না সমাজে কোন ধরনের হানাহানি মারামারি কোন প্রকারের কাটাকাটি হিংসা বিদ্বেষ কিছু থাকবে না শান্তি প্রতিষ্ঠিত হবে সেই শান্তি কখন আসবে যখন এই জমিনে আল্লাহর দুশ্মনদের অস্তিত্ব থাকবে না তখন আর আল্লাহর দুশ্মনদের অস্তিত্ব কখন শেষ হবে জমিন থেকে যখন মুসলমানগণ সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করবে সেই সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে এদেরকে নির্মূল করবে তখন এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে এইভাবেই আমরা দেখি আরেক দল যারা মারে মরে কিন্তু জিহাদ আবার করে না মরতেছে ঠিকই কিন্তু তারা কিন্তু তারা যুদ্ধ করবে না তারা এতটা লোক এই দুই তিন দিনে এত লোক মারা গেল মারলো আমরা তো এত লোক মারি নাই আমাদের এত লোক মারাও যায়নি আমরা তো এত লোকও মারি নাই কিন্তু আমাদের বিপক্ষে তারা ব্যাপক অনেক স্লোগান দিয়েছে অনেক বক্তব্য দিয়েছে কিন্তু তারা এত মানুষ মারলো শুধু মানুষই নয় দেশে দংশ জঙ্গ ছালালো জ্বালাও পোড়াও করলো কত কিছু তারা কত সম্পদ ধ্বংস করলো এটা ইসলাম বিরোধী কাজ হয়নি এরপরেও তারা যুদ্ধ করবে না জিহাদ করবে না এখনো তাদের সে আকিদা আসেনি এগুলো করে নাকি গণতন্ত্রের জন্য এই যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি মরতেছে মারতেছে জ্বালাইতেছে সবগুলো করতেছে গণতন্ত্রের জন্য ইসলামের জন্য নয় সেই কুফরি ধর্মের জন্য এগুলো করতেছে তাও করছে ইসলামের নাম নিয়ে তাহলে আমরা দেখছি এখানের মধ্যেও তিনটা ইসলামী শক্তি তিনটা ভাগে বিভক্ত আমরা এখন যেটা দেখছি যে তিনটা ভাগে বিভক্ত যে ইসলামের নাম নিয়ে তারা কাজ করছে কিন্তু সত্যি কুফরির সহায়ক এরা কুফরি ধর্ম গণতন্ত্রকে গ্রহণ করেই এর উপর তারা আঁকড়ে ধরে আছে সেই কুফরি ধর্ম তারা ছাড়তে রাজি নয় কিন্তু এই কুফরির গায়ে তারা ইসলামের লেভেলটা পতাকাটা লাগিয়ে দিয়ে তারা নিজেদেরকে মুসলিম মনে করতে তারা অত্যধিক তৃপ্তিবোধ করে মাত্র এছাড়া আর কিছুই নয় এখনো যদি তাদের এই চেতনা ফিরে আসত এদেশে যখন কাফের মস্রিকরা ছিল সবসময় তাদের তৎপরতা ছিল এখন যেইভাবে প্রকাশ্যভাবে তারা কুফরি আকিদাগুলো প্রকাশ করে চলছে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে ইসলাম সম্পর্কে যেই ধরনের তাদের নোংরা কথাবার্তা তারা এখন প্রকাশ করে চলছে এটা তাদের মনের কথা সবসময় বলছে কিন্তু তারা ভয়ে এগুলো প্রকাশ করত না উন্মুক্ত ভাবে করত না উলঙ্গ ভাবে করত না এখন যেইভাবে তারা করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি ইমানদারের জন্য ফরজ কিন্তু এই যুদ্ধ না করে ওই জ্বালাও পোড়াও ওই রাস্তা আটকানো হরতাল করা এগুলা কি এটা কি বৈধ দেওয়ার মতো কোন সুযোগ আছে কত মানুষ নিরুহ মানুষ অসহায় মানুষ এখানে কষ্ট করছে কত রুগী চিকিৎসার অভাবে মারা যায় হরতালের কারণে গাড়ি চলে না কত মানুষের কত প্রয়োজন মানুষের চলাচল করতে পারে না সাধারণ মানুষের জীবন একেবারে বিপন্ন করে তুলে এই সকল ধ্বংসজঙ্গগুলো আর এটাকে তারা বৈধ করে নেই কারণ তাদের কুফরি ধর্মে এটা বৈধ ইসলামে অবৈধ হলেও এটা কুফরি ধর্মের মধ্যে এটা বৈধ কিন্তু ইসলামে যেটা বৈধ করে দেওয়া হয়েছে যুদ্ধ করা কুফফারদের বিরুদ্ধে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে মুর্শেকদের বিরুদ্ধে নাস্তিক মোরতাবদের বিরুদ্ধে সেই আল্লাহর ফরজ হুকুম সেই যুদ্ধটা পরিচালনা করে না এখানে মূলত চূড়ান্ত নির্দেশ আল্লাহ দিয়েছেন ইমানদারদেরকে প্রতিটি ইমানদার তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে যখন যেখানে থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন তার উপর এটা ফরজ এবাদত সবচেয়ে বড় ফরজ এবাদত আল্লাহ দুশ্মনের অস্তিত্ব তার সামনে যতক্ষণ বিদ্যমান থাকবে ততক্ষণ সে যুদ্ধ করবে এমনকি সে একাও যদি হয় সেই যুদ্ধের চিন্তা থেকে নিজেকে বিরত করবে না সুযোগ যখন যেভাবেই পাবে সুযোগের সন্ধানে থাকবে একাই সে যুদ্ধ করবে এবং এই যুদ্ধের পন্থা একরকম নয় সর্বাত্মক সেই সর্বাত্মক যুদ্ধের কথা বলা হয়েছে কেউ হয়তো যুদ্ধ করবে অস্ত্র হাতে নিয়ে কেউ হয়তো যুদ্ধ করবে অস্ত্র হাতে নিয়ে নয় অস্ত্র ছাড়াও কেউ যুদ্ধ করবে যুদ্ধের জন্য উদ্দেশ্যটা হলো যুদ্ধ কাফেরদেরকে নির্মূল করে করা যুদ্ধের মাধ্যমে এই জন্য যত প্রকারের কাজ আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত আনোয়ার আল আওলাকি জিহাদের ময়দানে নিজেদেরকে সম্পৃক্ত রাখার জন্য চুয়াল্লিশটা উপায় তিনি বর্ণনা করেছেন যে যে কোনো ইমানদার ব্যক্তি তাকে জিহাদের সাথে জিহাদি কাফেলার সাথে তাকে সম্পৃক্ত রাখতেই হবে এ তাকে বিচ্ছিন্ন সে হতে পারবে না আর রাখার জন্য চুয়াল্লিশটা উপায় তিনি বর্ণনা করেছেন সকল মানুষের বিভিন্ন ধরনের তার ক্ষেত্রের কারণে কর্মের কারণে তার রণকৌশলের কারণে কর্ম বন্টন করে দেওয়ার কারণে এটা হতে পারে কিছু লোক হয়তো আমরা গোয়েন্দা হিসেবে নিয়োগ দিলাম শত্রু বাহিনীর ভিতরে কিছু গোয়েন্দাকে ঢুকিয়ে দিলাম তারা তো সেখানে অস্ত্র নিয়ে যুদ্ধ করবে না তারা গোয়েন্দার তথ্যগুলো সরবরাহ করবে এটাই তাদের যুদ্ধ এটাই তাদের যুদ্ধ তারা যে তথ্যগুলো সরবরাহ করে দিল এটাও তাদের চরম একটা জিহাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করলো এইভাবে যেখান থেকে যার যেভাবে সম্ভব যে কৌশলে সম্ভব সেই কৌশল অবলম্বন করা আর উদ্দেশ্য একটাই আল্লাহ দুশ্মনদেরকে জমিন থেকে নির্মূল করা জিহাদের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে এই লক্ষ্য থেকে বিচ্ছুত না হওয়া কিন্তু সবগুলোই করতে হবে জামাভুক্ত হয়ে বিচ্ছিন্নভাবে নয় কেউ বিচ্ছিন্নভাবে এটা করলে এটা কোনো অনুমোদন দেওয়া হয়নি বিচ্ছিন্নভাবে থাকার তো ইসলামে অনুমতি দেয়নি জামাতবদ্ধভাবে থাকার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে আর জামাতভুক্ত হলে পরে তখন আনুগত্যের মাধ্যমে করতে হবে নিজে মনে মনে হলো যে আমি এইভাবে একটা করে ফেলি অনুমোদন ছাড়া তা করা যাবে না যদি এমন কোন নীতির আওতায় পড়ে যে নীতিটা এই কর্মের সপক্ষে আছে মনে করেন কেউ হয়তো সুযোগ বুঝে এমন এক অবস্থায় কোনো কাগুতের আইমাকে পেল যে মনে করে যে এখন যদি আমি ছেড়ে দেই তাহলে তাকে খুঁজে পাওয়া মুশকিল সুযোগ পেয়েছি এখনই তাকে খালাস করি হ্যাঁ এটা ওই নীতির মধ্যে পড়ে যে আল্লাহর দুশ্মনদেরকে দুনিয়া থেকে নির্মূল করার আর এই সিদ্ধান্তটা যেহেতু জামার জামার পক্ষ থেকে আছে এই নীতির মধ্যে পড়ার কারণ এটা করে ফেলতে পারে যেইভাবে রাসুল্লাহ সাল্লাহামের সিদ্ধান্ত ছাড়াই আবু বসির আবু জন্দল ওইখানে অভিযান পরিচালনা করেছিলেন সিদ্ধান্ত ছাড়াই করেছিলেন কিন্তু এটা রাসুলের নীতির বিরুদ্ধে ছিল না এটা সপক্ষে ছিল এই জন্য তারা এটা করেছিলেন এই ধরনের কাজ এটা করে নেওয়া যেতে পারে আমাদের কেউ আছে আবার সামনে পেয়েছে বলে যে অনুমতি নাই আসলে যেহেতু পারবে না এই জন্য অনুমতিটাকে বাহানা লাগায় কিন্তু ওই বাহানা পেশ করা যাবে না যেটা করার জন্য সিদ্ধান্ত অলরেডি দেওয়াই আছে সার্বজনীন একটা সিদ্ধান্তের মধ্যে যদি পার্টিকুলার ও সিদ্ধান্ত যদি এটা নাও হয়ে থাকে কিন্তু সার্বজনীন সিদ্ধান্ত একটা আছেই তার মধ্যে তো এটা পড়ে এটা যদি সার্বজনীন সিদ্ধান্তের বিপরীত যদি না হয় তাহলে এটার জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই তবে যদি এমন বিষয় হয় যেটা সময় সাপেক্ষ সেই ক্ষেত্রে অনুমতি নেওয়াই উচিত কিন্তু বিষয়টা হলো হঠাৎ করে যদি আমি সামনে পেলাম এখন আমি অনুমতি নিতে গেলে পরে যে সময় যাবে এরপর আমি তাকে পাবো না এখন সুযোগ পেয়েছি এখন এম কাজ করে ফেলতে পারি আমি একটা আনফলের সুযোগ পেলাম গণিমতের একটা সুযোগ পেলাম ছেড়ে দিলে পরে অত সুযোগ পাবো না যেহেতু এটা সিদ্ধান্ত আছেই এই জন্য তখন করে নেওয়া যাবে এই কাজগুলো হল সার্বজনীনতার অন্তর্ভুক্ত এটা হলো সম্পূর্ণভাবে সার্বজনীন সিদ্ধান্ত আর এই সার্বজনীন কার্যক্রমগুলো সার্বজনীন সিদ্ধান্তগুলো আল্লাহ সুবাহ এইখানে প্রদান করেছেন তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন অর্থাৎ যারা মুশ্রেকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করে তারা হল মুত্তাকি যারা মুশ্রিকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করে তারা হল মুত্তাকি আর এই মুত্তাকিদের সাথেই আল্লাহ আছেন যুদ্ধের ময়দানে আল্লাহ তার বান্দার অতি নিকটে থাকেন যুদ্ধের ময়দানে যদি বান্দার আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া কবুল হয় আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে প্রদান করেন কারণ সে বান্দা শুধু আল্লাহর জন্য সে যুদ্ধ করছে যেখানে তার জীবন মরণের অবস্থা যে কোনো সময় সে শাহাদত লাভ করতে পারে ওই সময় তার চিন্তা চেতনায় একমাত্র আল্লাহ রেজামন্দেই থাকে এই জন্য তার আকিদা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 নিশ্চয়ই আল্লাহ এই কাপের সম্প্রদায়কে হেদায়াত করেন না এখানে আইয়ামে জাহিলিয়ার একটা অভ্যাসের কথা বলা হয়েছে সেটা হল তারা চারটি হারাম মাসের মধ্যে পরপর যে তিনটি মাস আছে শেষ মাসটি হল মোহারম জিলকদ জিলহজ মোহারম যদি তারা সুবিধা মনে করে যে মুহরম মাসে এবছর যুদ্ধ করলে তাদের সুবিধা হয় তাহলে সেই বছর তারা মুহরম মাসে তারা যুদ্ধ করত হারাম মাসে করত সফর মাসটাকে তারা হারাম করে নিত সফর মাসটাকে হারাম করে নিত অর্থাৎ মোহরমের মর্যাদাটা তখন সফর মাসকে এই বছর দিয়ে দিত এটার কারণ ছিল আইএমএ জাহিলিয়ায় বিভিন্ন গুত্রের মধ্যে পরস্পরে যে যুদ্ধ লেগে থাকত হজের নিরাপদ সময়ে কোন গুত্র হয়তো হজের ওই নিরাপদ সময়ে এসে মক্কায় ব্যবসা বাণিজ্য করে তাদের লাভ সহকারে ফিরে যাচ্ছে মুহরম মাসে সুবিধা মতো পাইল তার দুশ্মনদেরকে তখন তারা ঘোষণা করে দিল যে এই মাসে এই বছর আমরা এই মোহরম মাসটাকে হালাল করে নিলাম নিয়ে তাদের উপর হামলা করে বসত বসে তাদের সাথে যুদ্ধ করত তাদের সবকিছু ছিনিয়ে নিত আর এই বছর ওই হারাম মাস করে নিত সফর মাসকে পরের মাসটাকে নিয়ে ওই সংখ্যাটা পূর্ণ করে নিত যে বছরে চারটা মাস যেহেতু হারাম চারটা আমরা পূর্ণ করে নিলাম আবার পরের বছর দেখলো যখন এই ধরনের এখানে অভিযানের প্রয়োজন নাই তাহলে পরের বছর সাধারণ নিয়মে যে যুদ্ধ চলে আসছে সেইভাবেই সফর মাস থেকে যুদ্ধ শুরু করে দেবে এই যে মাসের স্থানান্তর মোহরম মাসকে কোন বছর তারা হালাল করে নিত অথচ মোহরম মাস হল হারাম আর কোন বছর সফর মাসকে হারাম করে নিত অথচ সফর মাস হল হালাল মাস এই মহরম এবং সফরের মধ্যে তাদের সুবিধা অনুযায়ী তারা এই রদ রদবদলটা করত এই রদ রদবদলের কাজটাকে আল্লাহ বলছেন তাদের কুফরির মাত্রাটাই বৃদ্ধি করছে মাত্র যারা কাফের কাফারু তাদের কুফরির উপর আরো কুফরি বৃদ্ধি করছে এমনি তো তারা কাপে আর আল্লাহর এই হারাম মাসের রদবদলের মাধ্যমে তারা কুফরির মাত্রাটাই শুধুমাত্র বৃদ্ধি করে চলছে ঘটনা হল কিনানা গুত্রের একটা লোক সেখানকার মানুষের কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধাবাদম ছিল সে ধর্মগুরু ছিল আবু সুমামা ছিল তার নাম সেই আবু সুমামা কেনানি সে গাদার উপর সোয়ার হয়ে আসত এসে ওই সুযোগ সন্ধানে থাকত যদি দেখত এই বছর মোহরম মাসে যুদ্ধ করলে তার সুবিধা হয় তখন তার গুত্রের লোকদেরকে নিয়ে সে ঘোষণা করত যে আমি হলাম আবু সুমামা আমি কোনো কথা বললে কেউ ফেলতে পারে না আমার কণ্ঠের উপর কারো কণ্ঠ উঁচু হয় না আমার কথা কেউ অমান্য করে না এইভাবে নিজের অহংকার প্রকাশ করত করার পর সে সিদ্ধান্ত নিত আমরা এই বছর মুহরম মাসকে আমরা হালাল করে নিলাম অর্থাৎ এই মাসে আমাদের যুদ্ধ চলবে আবার পরের বছর সে ওই গাদার পিঠে সোয়ার হয়ে আসতো হজের সময়ে এসে দেখলো যে এই বছর আর মোহর মাসে যুদ্ধের প্রয়োজন নাই তাহলে নিয়ম মাফিক যে আমাদের যুদ্ধ সফর মাস থেকে শুরু হয় সফর থেকে শুরু হোক তখন সেই দিন আবার এই ধরনের সে একটা খুদ্া দিত দিয়ে বলত যে এই বছর আমরা সফর মাসকে হালাল করে নিলাম আর মোহর মাসকে আমরা হালাল হারাম করে নিলাম এই কথাটাই এখানে বলা হয়েছে কোন বছর ওই হারাম মাসকে সে হালাল করে নিত আর কোন মাসে ওই মাসটিকে সে কোন বছর এটাকে হারাম করে নিত আল্লাহ যে চারটি মাস হারাম করেছেন সেই চারটি মাসকে এইভাবেই তারা পূর্ণ করে নিত এইভাবেই আল্লাহর হারামটাকে তারা হালাল করে নিয়েছিল এখানে ওই কর্মটাকে একটা বাস্তব একটা উপমা হিসেবে পেশ করা হয়েছে মাত্র হালাল হারাম করার অধিকার কোনো মানুষের নাই এখানে যেই কথাটা বলা হয়েছে যে হালালটাকে যে হারাম করবে আর হারামটাকে হালাল করবে সে কাফের হবে জিয়াদাতুন ফিল কুফ সাধারণ কাফের নয় কুফরির অতি মাত্রায় কাফের সে সবচেয়ে বড় কাফের যে আল্লাহ যা হালাল করেছেন সেটাকে যদি হারাম করে নেয় আর আল্লাহ যা হারাম করেছেন সেটাকে যদি হারাম হালাল করে নেয় সে বড় ধরনের কাফের পরিণত হবে এটা কুফরির মাত্রাটাকেই বৃদ্ধি করবে এটা শুধুমাত্র ওই মাসের স্থানান্তরটার মধ্যেই সীমাবদ্ধ না এটা হলো মাত্র একটি দৃষ্টান্ত তারা তাদের কুফরির মাত্রাটাকে কিভাবে বৃদ্ধি করত শুধুমাত্র একটি মাসের পরিবর্তন যুদ্ধ বিগ্রহের জন্য একটি মাসের শুধু স্থানান্তর বিষয়টা কিন্তু খুব বড় নয় কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন এর আগের আয়াতে আমরা জেনেছি যা আলিকা দিনুল কাইম এটাই সঠিক দিন আল্লাহ বছরে বারোটি মাস এবং চারটি মাসকে করেছেন হারাম এটাই সঠিক দিন এই আল্লাহর নির্ধারিত চারটি হারাম মাসকে একটি মাসকে শুধুমাত্র রদবদল করার কারণে আল্লাহ বলছেন এটা কুফরির মাত্রা বৃদ্ধি করেছে কাফেরদেরকে আরো বড় ধরনের কাফের করে দিচ্ছে এর দ্বারা কাফেরদেরকে গুমরাহির দিকে আরো অগ্রসর করে দিয়েছে কাফেররা তো এমনি গুমরা পদভ্রষ্ট এই হারামটাকে হালাল করে নেওয়ার কারণে আর হালালটাকে হারাম করার কারণে তারা আরো বড় ধরনের কাপের পরিণত হয়েছে এটা সার্বজনীন মানুষের জীবনের সকল বিধানের ক্ষেত্রে আল্লাহ মানুষের জন্য যা কিছু হালাল করে দিয়েছেন কেউ যদি আল্লাহর হালাল কৃত কোন জিনিসকে হারাম করে নেয় অথবা আল্লাহ যা কিছু হারাম করে দিয়েছেন এই হারাম সমূহের মধ্য থেকে কোন একটিকে হালাল করে নেয় তাহলে সে কাফের হয়ে যাবে এবং সাধারণ কাফের নয় সে সবচেয়ে বড় কাফের পরিণত হবে কারণ তার অধিকার নেই এই হালাল হারাম করার সে আল্লাহর হুকুমকে সে অমান্য করেছে সেখানে বিদ্রোহ করেছে আল্লাহ যা করেছেন সেটাকে সে পছন্দ করেনি এই জন্য সে কাফের হয়ে গেছে এখন যদি আমরা দেখি অসংখ্য মুসলিম নামদারি লোক আছে যারা আমাদের মতোই সালাদ আদায় করে আমাদের মতো সিয়াম পালন করে সাথে সাথে আল্লাহ যা হারাম করে দিয়েছেন সেই হারামগুলোকে হালাল করে নিয়ে সেগুলোর উপর তাদের জীবন পরিচালনা করছে আর আল্লাহ যা কিছু হালাল করে দিয়েছিলেন সে হালালগুলোকে তারা বর্জন করে চলেছে আমরা কি এই সব লোকগুলোকে মুসলমান বলবো না কাফের বলবো হাতিব পাবে এরা কাফের এদের কুফরিতে যদি কেউ সন্দেহ পোষণ করে সেও কাফের হবে আমি এই কথাটা কিন্তু মাঝে মধ্যে আপনাদের কাছে এটা পরিষ্কার ভাবে বলি যে আমাদের আফিদাকে সহি বিশুদ্ধ করা দরকার কাফেরকে কাফেরই মনে করতে হবে আর মুসলমানকে মুসলমানই মনে করতে হবে কাফেরকে কোনোভাবেই তার কোনো বাহ্যিক আমলের কারণে কিছু কিছু আমল মুসলমানদের মধ্যে মতো দেখলাম তাই বলেই ওই কাফেরকে আমরা কখনো মুসলমান মনে করব না তাকে কাফের মনে করি তাদেরকে আমরা আল্লাহর দুশ্মন আমাদের দুশ্মন হিসেবে গণ্য করব আমরা সকল কাফের এই বিরুদ্ধে যখন যুদ্ধ করব এই কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব যুদ্ধ করার সময় আমরা এদের কোনো বাদ বিচার করতে যাব না কারণ তারা আল্লাহর হালাল করা জিনিসগুলোকে হারাম করেছে আর আল্লাহর হারামকে তারা হালাল করে নিয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আলাইকুম বিকিতাবিল্লাহ আহিল্লু হালালাহু ওয়া হারিমু হারামাহু তোমাদের মাঝে আছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব তোমাদের জন্য যা কিছু হালাল করেছে সেইগুলোকে হালাল হিসাবে গ্রহণ করো আর আল্লাহর কিতাব যা কিছু হারাম করেছে সে সবগুলোকে হারাম গণ্য করে এগুলোকে বর্জন করো রাসুল্লাহ সাল্লু আরো বলেছেন আল হালালু বাগিনুন হালালটাও সুস্পষ্ট الله فرض فرائض فلا تضيعوها وحرم حرمات فلا تنتهكوها وحد حدودا فلا تعتدوها وسكت عن أشياء من غير نسيان فلا تبحثوا عنها নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে ফরজ করে দিয়েছেন সেই ফরজ কাজগুলোর প্রতি তোমরা অবহেলা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য কিছু বিষয় হারাম করে দিয়েছেন সেই হারামের নিকটবর্তী তোমরা হইও না আল্লাহ তার দিনের সীমানা ঠিক করে দিয়েছেন সেই দিনের সীমানা তোমরা লঙ্ঘন করো না আর কিছু বিষয় আল্লাহ জেনে বুঝেই অস্পষ্ট রেখেছেন সেইগুলো নিয়ে গবেষণা করো না এই হাদিসটিতে গুরুত্বপূর্ণ কিছু দিনের মূল নীতিমালা দেওয়া হয়েছে আল্লাহ কিছু কাজ ফরজ করে দিয়েছেন বান্দার জন্য সেই ফরজ কাজগুলোকে ফরজ গণ্য করেই ফরজের মর্যাদা সহকারে আদায় করতে হবে ফরজকে নফলের মর্যাদায় নয় সুন্নতের মর্যাদায় নয় ফরজকে ফরজি মর্যাদা দিতে হবে তার মর্যাদা থাকবে ফরজিয়তের মর্যাদা এটা ঐচ্ছিক নয় বাধ্যতামূলক আল্লাহ যে এবাদত গুলো বান্দার জন্য ফরজ করে দিয়েছেন এটা বান্দার পালন করার ইচ্ছাগত কোন অধিকার নাই তার বাই হুক অর ফুক তার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সর্বাবস্থায় তাকে বাধ্যতামূলক ভাবে তার পালন করতেই হবে কোন ইমানদার যদি আল্লাহর কোন ফরজ হুকুম ভাবে লঙ্ঘন করে তাকে বাধ্য করতে হবে শাস্তি দিতে হবে যদি কেউ আল্লাহর কোন ফরজের প্রতি অবহেলা করে বা অপছন্দ করে সে কাফের হয়ে যাবে যদি স্থায়ীভাবে কেউ আল্লাহর কোন ফরজ হুকুমকে ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে ফরজকে ফরজের মর্যাদা সহকারে ফরজ আদায় করতে হবে যেমন সালাদ সিয়াম জাকাত হজ জিহাদ হিজাব এই ধরনের যত বিধানগুলো আছে ফরজের মর্যাদা দিয়ে সেগুলো পালন করতে হবে সালাদকে শুধুমাত্র ওই অভ্যাসের বিষয় নয় ফরজের গুরুত্ব সহকারে তার সময় মতো সময় হলেই সেটা আদায় করা সুনির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন অনুরূপ ভাবে বছরে একটি মাস রমজান সুনির্দিষ্ট মাস সেই সুনির্দিষ্ট একটি মাসে সিয়াম পালন করতে হবে নির্দিষ্ট সময়ে বছর পূর্ণ হওয়া মাত্র মালের হিসাব করে তার জাকাত আদায় করতে হবে জীবনে অন্তত পক্ষে একবার হজ যথা নিয়মে পালন করতে হবে সর্বাবস্থায় হিজাবকে সরজের মর্যাদা সহকারে পালন করতে হবে আল্লাহর এই ফরজগুলোর প্রতি কোন ধরনের অবহেলা দেওয়া যাবে না অবহেলা অবহেলা প্রদর্শন করা যাবে না গাছ প্রতি করা যাবে না অনুরূপভাবে আল্লাহ যে সকল বিষয়কে হারাম করে দিয়েছেন সেই হারামের মধ্যে কোনো কল্যাণ আছে এই আকিদা কোনোদিন পোষণ করা যাবে না সেই হারামের মধ্যে লিপ্ত হওয়া তো দূরের কথা সেই হারামের প্রতি কোনো আসক্তি আনা যাবে না এর মধ্যে কোনো কল্যাণ আছে সেটা কোনোদিন বিশ্বাস করা যাবে না হারামকে হারাম হিসেবেই গণ্য করতে হবে আর এ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং অন্য সকলকে থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এরপর আল্লাহ তার দিনের একটা নির্দিষ্ট সীমা দিয়েছেন হদ একটা হলো সীমা আর একটি হতো হল হদুদ হদের বহু বচন দণ্ডবিধি মানব সমাজে কার্যকরী করার জন্য আল্লাহ যেই দণ্ডবিধি দিয়েছেন সেই দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না এই অংশের এই দুটি অর্থই একটা হল আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন এই দণ্ডবিধির বাইরে অন্য কোন দণ্ড কাউকে দেওয়া যাবে না চুরি করলে হাত কাটতে হবে এটা আল্লাহর বিধান এর পরিবর্তে তাকে তিন মাস বা ছয় মাসের জেল দেওয়া করার অধিকার কারণ আল্লাহ বেবিচারীকে হয়তো অবিবাহিত হলে একশোটা বেত্রাঘাত আর বিবাহিত হলে পাথর নিক্ষেপে তাকে হত্যা করা এটা পরিবর্তন করে তাকে জেল দিয়ে দেওয়া ওই নারী নির্যাতন আইন কিছু তৈরি করে তাদেরকে জেলে পুরা এই ধরনের কুফরি কাজ করা যাবে না আল্লাহ যেই দ্বন্দ্ববিধি দিয়েছেন সেই দ্বন্দ্ববিধিকে যেইভাবে আল্লাহ দিয়েছেন তার উপর এটাকে অটুট থাকতে হবে এ থেকে বিচ্ছুত হওয়া যাবে না দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে কোন সীমা লঙ্ঘন করা যাবে না একটা পরিবর্তে আরেকটা দেওয়া যাবে না যেই অপরাধের জন্য যেই দণ্ড সেটাই দিতে হবে আর একটি অর্থ হল আল্লাহ তার দিনের যে সীমানা দিয়েছেন মানুষের জীবন যাপনের জন্য ওই সীমানার ভিতরে থেকেই মানুষকে জীবন যাপন করতে হবে এর বাইরে তার জীবন পরিচালনা করতে পারবে না কিন্তু আজকে মুসলিম নামদারি সহ দুনিয়ার কাফের মুশ্রিকগণ সকলের অবস্থা জীবনাচরণ একই রকম কাফের মুশ্রিকগণ যেইভাবে জীবন পরিচালনা করে মুসলিম নামদারি লোকেরাও সেইভাবে জীবন পরিচালনা করে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তাদের গুত্রীয় জীবন সামাজিক জীবন কোনো ক্ষেত্রেই কোনো ধরনের দেশ কম নাই কাফের মুশ্রিকদের সাথে তুলনা করে প্রতিযোগিতার মাধ্যমে মুসলিম নামদারি লোকেরা তাদের জীবনকে পরিচালনা করে চলছে অথচ রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন এখানে সার্বজনীন এই বিধানগুলো এখানে দেওয়া হয়েছে আল্লাহর হারামকে হালাল করা যাবে না আর আল্লাহর হারাম হালালকৃত জিনিসকে হারাম করা যাবে না আল্লাহ যা করেছেন তার উপরে অসুখ থাকতে হবে এর মধ্যে কোনো প্রকারের ব্যাস কম করা যাবে না শুধুমাত্র একটি মাসের পরিবর্তন এটাকে আল্লাহ কুফরি বলেছেন এবং অতি মাত্রায় কুফরি বলেছেন আর এর মাধ্যমে কাফেরদের কুফরিকে আরো বৃদ্ধি করে দেয় যারা একটা হারাম কাজকে হালাল করে নিল সে কাফের হয়ে গেল এরপর যতই তারা সেই হারাম করতে থাকে তখন তার কুফরির মাত্রাটাই শুধু বৃদ্ধি করে আসলে এদের নিকৃষ্ট আমলকে আল্লাহ তাদের কাছে সুবনীয় করে দিয়েছেন তারা যে পাপ কাজগুলো করে চলছে হারাম পথে পরিচালিত হচ্ছে তাদের কুফরি কর্মকাণ্ড করে চলছে আল্লাহ তাদের কাছে এটা শুভনীয় করেছেন এটার মধ্যে তারা মজা পায় আল্লাহর নাফরমানির মধ্যে অবাধ্যতার মধ্যেই তারা মজা পায় এটা তাদের কাছে শুভনীয় তাদের কাছে উত্তম এই জন্য এই কুফরির মধ্যে তারা নিমজ্জিত আছে আমরা আজকে যেই অবস্থাটা দেখছি সারা দুনিয়ার যে চিত্রটা এর থেকে আমাদের এই দেশের আমাদের আশপাশের মুসলমান নামদারি লোকদের আচরণের মধ্যে চিত্রের মধ্যে কোন তফাত নাই একই রকম দুনিয়ার কুফররা যেইভাবে আল্লাহর আল্লাহর হারাম করা সকল কাজকর্মগুলোকে হালাল করে নিয়েছে আমাদের এই দেশও তাই করা হচ্ছে আমরা যদি একটু বাস্তবে উপমা সহকারে দেখি আল্লাহ সালাদ ফরজ করেছেন প্রতিটি ইমানদার নারী পুরুষের জন্য সালাদ কোন ঐচ্ছিক এবাদত নয় ফরজ অর্থাৎ বাধ্যতামূলক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যাদের উপর সালাদ ফরজ হয়েছে তাকে সালাদ যথা সময়ে আদায় করতে হবে এটা ফরজ কিন্তু আমাদের এই দেশে আল্লাহর ফরজ হুকুমে সালাদকে নকল করে দেওয়া হয়েছে নকলটা কি করলে সব পাওয়া যায় না করলে কোনো গুণা নাই যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে সালাদ আদায় করতে পারে আর ইচ্ছা করলে সালাদ ছাড়তেও পারে এই দেশে কি এটা নয় এটা কি নকল পর্যায়ে পৌঁছে গেল না বলা হয় আরো উলঙ্গ ভাবে যে ধর্ম হল ব্যক্তিগত ব্যাপার এইভাবে কেউ এই আল্লাহর ফরজ এই সালাদটাকে এই দেশে নফল করে দেওয়া হয়েছে এটাকে ফরজের পর্যায়ে রাখা হয়নি বন্ধ এই কাফেরদের এই নিকৃষ্ট কাজকর্ম আল্লাহ তাদের কাছে সুবনীয় করে দিয়েছেন আর এই কাফেরদেরকে আল্লাহ কখনো হেদায়াত করেন না অর্থাৎ যারা আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করে নেয় আর হালালকে হারাম করে নেয় আল্লাহর নির্ধারিত বিধান অমান্য করে এরা কাফের আর এই কাফেরদেরকে আল্লাহ কোনদিন হেদায়াতের সুযোগ দেন না অথচ আমরা চরম একটা অস্পষ্টতায় বিভ্রান্তির মধ্যে আছি যে এই ধরনের কাফের যাদেরকে আমরা চুকের সামনে দেখি তাদেরকে আমরা মুসলিম মনে করি আমাদের সে আকিদাকে পরিশুদ্ধ করা দরকার আইএমএ জাহিলিয়ার যুগে আবু জেহেল সবচেয়ে উত্তম ভাবে নিজেকে মুসলিম দাবি করত এমনকি মিল্লাতে ইব্রাহিম বলে সে গর্ব অহংকার করত মুসলমানদের মতো ইব্রাহিমের সুন্না পালন করে অনেক কিছু আমল এবাদতি করত এরপরও তাদের কি আল্লাহ সুবাহ কাফের বলেই আখ্যায়িত করে ঘোষণা করেছেন বলে দিন হে কাফের দল তোমরা যার এবাদতি করো আমি তার এবাদতি করি না এটা পুরা চ্যালেঞ্জিং এক ঘোষণা ছিল যারা নিজেদেরকে মুসলমান মনে করত তাদেরকে কাফের বলে আল্লাহ ডাক দিলেন মুসলমান বলে ডাক দেননি আমাদেরকে এই আকিদাগুলো স্পষ্ট থাকা দরকার বোঝা দরকার এবং এর উপর অটল থাকা দরকার আর এর ভিত্তিতেই আমাদের যুদ্ধ নীতি তৈরি করা দরকার আর যুদ্ধ পরিচালনা করা দরকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক